بسم اللہ الرحمن الرحیم عن ابن عباس رضی اللہ تعالی عنہما قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من جمع بین الصلاتین من غیر عذر فقد اتا بابا من ابواب القبائر نبی اکرم صلی اللہ علیہ وسلم کے ارشاد ہے کہ جو شخص دو نمازوں کو بلا کسی عذر کے ایک وقتوں میں پڑھے वो कबीरा गुनाहों के दरवाजों में से एक दरजा पर पहुंच गया নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম ফরমাইয়াছেন যে ব্যক্তি শরীয়ত সম্মত ওজোর ব্যতীত দুই অক্ত নামাজ একসঙ্গে পড়িল সে কবিরা গুনাহের দরজাসমূহের মধ্য হইতে একটিতে প্রবেশ করিল নাউজুবিল্লাহ ফাদা হজরত আলী রদি আল্লাহ তালু বলেন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন তিন কাজে বিলম্ব করিও না প্রথম নামাজ যখন উহার সময় হইয়া যায় দ্বিতীয় জানাজা যখন উহা তৈয়ার হইয়া যায় তৃতীয় অবিবাহিতা নারী যখন তাহার উপযুক্ত স্বামী মিলিয়া যায় অর্থাৎ সঙ্গে সঙ্গে বিবাহ দিয়া দাও অনেক লোক যাহারা নিজ দিগকে দিনদারও মনে করে এবং নামাজের পাবন্দি করে বলিয়াও মনে করে তাহারা সফর অথবা দোকান বা চাকরি ইত্যাদি কাজের সামান্য অজুহাতে কয়েক অক্ত নামাজ একত্রে ঘরে আসিয়া পড়িয়া নেয় অসুস্থতা বা অন্য কোনো ওজোর ব্যতীত নামাজকে সময় মতো না পড়া কবিরা গুণা যদিও একেবারে নামাজ না পড়ার সমান গুণা না হোক সময় মতো নামাজ না পড়াও কঠিন গুণা এই গুণা হইতে সে রক্ষা পাইল না عن عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها کانت لہو نور آؤں و برہانہ و ناجات یوم يكن لہو نور ولا برہان ولا نہ یوم خلف ایک مرتبہ حضور اقداس صلی اللہ علیہ وسلم نے نماز کا ذکر فرمایا اور یہ ارشاد فرمایا کہ جو شخص نماز کے اہتمام کرے تو نماز اس کے لیے قیامت کے دن نور ہوگی اور حساب پیش ہونے کے وقت حجت ہوگی اور نجات کا سبب ہوگی اور جو شخص نماز کے اہتمام نہ کرے اس کے لیے قیامت کے دن نہ نور ہوگا نہ اس کے پاس کوئی حجت ہوگی اور نہ نجات کا کوئی ذریعہ اس کا نہ اور نہ نجات کا کوئی ذریعہ اس کا حشر فراون حامان اور ابئی خلف کے ساتھ ہوگا একদিন হুজুর সাল্লাহ সাল্লাম নামাজের বিষয় উল্লেখ করিয়া ইরশাদ করিলেন যে ব্যক্তি নামাজের এহতেমাম করে তাহার জন্য নামাজ কেয়ামতের দিন নূর হইবে এবং হিসাবের সময় দলিল হইবে এবং নাজাতের উপায় হইবে আর যে ব্যক্তি নামাজের এহতেমাম করে না কেয়ামতের দিন নামাজ তাহার জন্য নূর হইবে না আর তাহার নিকট কোনো দলিলও থাকিবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও হইবে না এইরূপ ব্যক্তির হাসর ফেরাউন হামান ওবাই উবাই ইবনে খালফের সহিত হইবে ফায়দা ফেরাউন যে কত বড় কাফের ছিল তা সকলের জানা আছে এমনকি সে খোদাই দাবি করিয়াছিল আর আর হামান হইল তাহার মন্ত্রীর নাম আর উবাই এমনি খাল মক্কার মুশ্রিকদের মধ্যে ইসলামের জঘন্যতম দুশ্মন ছিল আর হিজরতের পূর্বে সে নবী করিম সাল্লা সাল্লামকে বলিত আমি একটি ঘোড়া পালিতেছি এবং উহাকে অনেক কিছু খাওয়াইতেছি উহার উপর আরোহণ করিয়া আমি তোমাকে হত্যা করিব নাউজিবিল্লা হুজুর সাল্লাহ আসাল্লাম একবার তাহাকে বলিয়াছিলেন ইনশাআল্লাহ আমি তোমাকে কতল করিব উহুদুর যুদ্ধে সে হুজুর সাল্লাহ সাল্লামকে তালাশ করিতেছিল আর বলিতেছিল আজ যদি তিনি বাঁচিয়া যান তবে আমার আর রক্ষা নাই অতএব হামলা করার উদ্দেশ্যে সে হুজুর সাল্লাহ সাল্লাম নিকটবর্তী হইয়া গেল সাহাবাই কেরাম রাজিয়াল্লাহ আনহুম এরাদা করিয়াছিলেন যে দূর হইতেই তাহাকে শেষ করিয়া দিবেন কিন্তু হুজুর সাল্লাহ আসলাম এরশাদ করিলেন তাহাকে আসিতে দাও সে যখন নিকটবর্তী হইল তখন হুজুর সাল্লাহ আলহি আসাল্লাম এক সাহাবির হাত হইতে একটি বর্ষা লইয়া তাহার প্রতি নিক্ষেপ করিলেন যাহা তাহার ঘাড়ে গিয়া লাগিল এবং ঘাড়ের উপর সামান্য আচরের ন্যায় ক্ষত হইল এই সামান্য আঘাতে সে ঘোড়া হইতে গোড়াইয়া পড়িয়া গেল এবং এইভাবে কয়েকবার পড়িল দ্রুত ছুটিয়া আপন দলের নিকট পৌঁছিয়া গেল এবং চিৎকার করিয়া বলিতে লাগিল আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাকে কতল করিয়া দিয়াছে দলের কাফেররা তাহাকে সান্ত্বনা দিয়া বলিল সামান্য আচর লাগিয়াছে চিন্তার কোনো কারণ নেই কিন্তু সে বলিতেছিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কায় আমাকে বলিয়াছিলেন যে আমি তোমাকে কতল করি খোদার কসম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি আমার উপর থুতুও নিক্ষেপ করিতেন তবু আমি মরিয়া যাইতাম আসলে আল্লাহ তালার দিনের জন্য আল্লাহর জন্য যেই কাজ হয় সেটার অনেক শক্তি হয় অনেক পাওয়ার হয় আল্লাহ রসুল সামান্য একটু আঁচড় দিয়েছেন বলতেছে এই আঁচড় দেওয়াটাও এত বড় পাওয়ার আর ক্ষমতা সম্পন্ন হয়েছে যে একজন ব্যক্তির হত্যার জন্য যথেষ্ট হয়ে গেছে জন্য দিনের জন্য যেই কাজই করা হোক আল্লাহ তালার জন্য যেই কাজই করা হোক সেটা যদি অল্প হয় সামান্য হয় এটার অনেক পাওয়ার এটা অনেক ক্ষমতা আল্লাহ তালা আমাদেরকে দয়া করে মেহরবানি করে এই ইজতেমার ময়দানে নিয়ে এসেছেন আমরা নিজ বুদ্ধি আর চালাকির দ্বারা আসতে পারিনি আদিসে আছে দিনের জন্য যে কদমগুলো ফেলানো হয় দিনের জন্য যে এক একটি কদম আর পা ফেলানো হয় এটা আল্লাহ তালার তৌফিক ছাড়া কখনো সম্ভব হয় না আল্লাহ তাবারকুয়া তালা আমাদের মাঝে দিনের তলব দান করেছেন টিকিট দান করেছেন এটাও বহুত বড় নেয়ামত আল্লাহ পাকে যাদের মাঝে তলব নাই ফিকির নাই তারা কিন্তু আসতে পারে নাই যারা একটু তলব একটু ফিকির অন্তরের মধ্যে লালন করেছিল আল্লাহ তালা তাদেরকেই এই দিনের মজমা আসার জন্য তৌফিক দান করেছেন কথাটা ঠিক কিনা আর কি এই জন্য সব কিছুকে আল্লাহ তালার দান মনে করে আল্লাহ তালার নিয়মত মনে করে আর কি আমি আমার বুদ্ধি আর চালাকির দ্বারা করে ফেলছি আমার বুদ্ধি আর চালাকির দ্বারাই সবকিছু হয় এরকম কথা মনে করলে না শুক্রিয়া হয় হ্যাঁ, এজন্য আল্লাহ রাস্তার কদম ফেলতে পারা এটা বহুত বড় বহুত বড় দাম রাখে বহুত বড় মর্যাদা রাখে বুখারি শরীফের হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন মানিক বার্রাত কদামাহু ফি সাবিলিল্লাহ হাররামাহুল্লাহু আলান্নার যেই ব্যক্তির পা ধুলায় ধূসরিত হইল আল্লাহর রাস্তায় ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য এবং ওই পার জন্য জাহান্নাবের আগুনকে আল্লাহ তালা হারাম করিয়ে দেওয়া এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কোথায় এনেছেন জুমার অধ্যায় এনেছেন জুমার নামাজের অধ্যায়ে তার মানে জুমার নামাজের জন্য যেই পা আর কদম মসজিদের জন্য যেটা ফেলানো হয় ওই কদমের এই মর্যাদা এই ফজিলত আমাদের এই কাজ এই দিনের কাজ দিন শেখার কাজ এটাও কিন্তু নামাজের জন্যই আর কি এই যে নামাজের তালিম করা হলো আবার কোরআনে কারিমের শেখার জন্য তালিম করা হলো হালকাবন্দি হয়ে বসে আমরা কোরআন কেউ পড়তেছিলাম কেউ শুনতেছিলাম এটাকেই বলা হয় শিখা এবং শিখানো আছে এটার বহুত বড় মর্যাদা আল্লাহ তালার কাছে বহুত বড় মর্যাদা জন্য এই দাওয়াত তাবলিগের মেহনতে এখানে মাদ্রাসায় যেটা শিখানো হয় ঠিক এখানেও সেইটাই শিখানো হয় এজন্য এটাকে একটা মাদ্রাসা বলা হয়েছে দিনী মাদ্রাসা বলা হয়েছে দিনী মাদ্রাসা দুই প্রকারের এক প্রকার দিনী মাদ্রাসা হল ফিক্সড মাদ্রাসা যেগুলি মাদ্রাসা ছাত্ররা পড়ে ওই মাদ্রাসাগুলোতে ভর্তির জন্য নিয়মাবলী আছে সবাই তো ভর্তি হতে পারে না কিন্তু মুসলমান সকলকেই দিন শিখতে হবে সকলকেই দিন শিখাইতে হবে এটা দায়িত্ব এই জিম্মাদারি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণে আমাদেরকে দিয়ে গেছেন এই জন্য আল্লাহ তাবারক ওয়া দয়ার মেহরবানি আল্লাহ তালা রব্বুল আল আমিন পরবর্তী মানুষের জন্য দিন শেখা এবং শেখানোর জন্য আল্লাহ তালা আরেকটি মাদ্রাসার ব্যবস্থা করে দিয়েছেন সেটা হলো মোবাইল মাদ্রাসা এই মোবাইল মাদ্রাসাই হলো এই দাওয়াত তাবলিগ দেখেন কত সুন্দরভাবে বসে বসে ছোট ছোট সুরা শেখানো হচ্ছিল কোরআনে কারিমের সহি শুদ্ধ তেলাওয়াত শেখানো হচ্ছে আর কি এটাকেই তো মাদ্রাসা বলা হয় মাদ্রাসার কাজ এইটে আচ্ছা আমরা নামাজ পড়ি যদি পাঁচটা সুরা কমপক্ষে পাঁচটা সুরা সর্বনিম্ন নেশাব সর্বশেষ নেশাব পাঁচটা সুরা যদি আমি সহি শুদ্ধভাবে না জানি তো নামাজ হবে আমার পাঁচটা ছুরার আর পাঁচটা দোয়া কমপক্ষে জানতে হবে তাছাড়া তো নামাজই হবে না দোয়ায় সানা সানা এরকম সানা দোয়ায় কনুত ভাবে দোয়ায় মাসুরা তাসাহুদ দরুদ শরীফ এগুলি পাঁচটা দোয়া যদি আমরা না জানি তাহলে আমরা কিসের নামাজ করব আর এখানে এগুলি শিখানো হয় এই জন্য এটাকে মাদ্রাসা বলা হয়েছে মাদ্রাসা দিনই মাদ্রাসা এই জন্য দিন শেখার জন্য ইমান শেখার জন্য আমরা সকলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা যেহেতু আমাদেরকে এখানে আনছেন একটা তলব দিয়ে আনছেন ফিকির দিয়ে আনছেন যাদের মধ্যে ফিকির নাই তারা কিন্তু আসতে পারেনি এটা বহুত বড় নেমত আল্লাহ তালার বহুত বড় নেমত তলবার ফিকিরের কত মানুষ দেখেন আল্লাহ রসুলের দরবারে থাকছে আল্লাহ রসুলের পার্শ্বে থাকছে আল্লাহ রসুলকে কি বলা হয় রহমতুল্লিল আল আমিন বলা হয় হুদাল্লিল আল আমিন বলা হয় কিন্তু তারপরও আল্লাহ রসুলের পার্শ্বে থেকেও তারা হেদায়ত পায়নি একবার দুইবার দেখেনি আল্লাহ রসুলকে বারবার বারবার দেখেছে একজনের নাম ছিল আবু তালেব কিন্তু আল্লাহ তার মধ্যে তলব দেয়নি নাম আবু তালেব কিন্তু তলব পায় নাই যার কারণে সে হেদায়তও পায় নাই আর যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দেন দিন দেন আল্লাহ তালা তাদের মাঝে প্রথমত তলব দান করেন দিনের ফিকির দান করেন আল্লাহ তাবারক তাল আমাদের কল্যাণ কামনা করেছেন আমাদের মঙ্গলের ফয়সলা করেছেন এই জন্যই তো আল্লাহ তালা আমাদের মাঝে তলবার ফিকির দিয়েছেন আর ওই তলবার ফিকিরের বদৌলাতেই আজকে আমরা এখানে আসতে পারছি আর কি ঠিক কিনা ভাই এই আল্লাহর রাস্তায় যারা আমরা কদম ফেলাবো এক একটি কদমের বিনিময়ে হাদিসে আছে বিভিন্ন হাদিসে বিভিন্ন কথা আছে তার মধ্যে সই হাদিসে এই কথা আছে যে আল্লাহর রাস্তায় যদি এক একটি কদম ফেলানো হয় প্রতি কদমের বিনিময়ে আল্লাহ তবারক ওয়া তালা সাত শত করে নেকি আল্লাহ তালা দান করতে প্রতি কদমের বিনিময়ে সাত শত গুণা আল্লাহ তালা মাফ করেন হ্যাঁ। এবং প্রত্যেকটি কদমের বিনিময়ে সাত শতটি করে দরজাত আল্লাহ তালা বলন্দ করে এজন্য এই আল্লাহ রাস্তার কদমকে সৌভাগ্য মনে করার গণিমত মনে করে আমার জন্য আপনার জন্য জান্নাতের পথকে সুগম করবে জান্নাতের পথকে সহজ করবে বোখারি শরীফের হাদিস আছে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন মাং সালাকা তরিকান ইয়াতলুবু বিহি এলমা ইলাল আল্লাহ রসুল বলেন কেউ কোনো পন্থা অবলম্বন করলো মেহনত করে এখানে কথা বলা হয় না যে মাদ্রাসায় ভর্তি হলো ফিক্সড মাদ্রাসায় ভর্তি হতে হবে এটা জরুরি না আর এটা একটা মাদ্রাসা একটা পন্থা অবলম্বন করলো মান সালাকা তরিকন সালাকা মানে আরবি শব্দ মেহনত করে পন্থা অবলম্বন করেছে আসলে যারা আমরা এখানে আসছি অবশ্যই মেহনত হয়েছে অবশ্যই মুজাহাদা হয়েছে এখানে অনেক কষ্ট আছে বাড়িতে থাকলে ওই কষ্ট হয় না কিন্তু এখানে আসলে কষ্ট আছে এই জন্য আল্লাহ রসুল বলেন যারা মেহনত করে একটা পন্থা অবলম্বন করলো পন্থা উদ্দেশ্য কি ইয়াতলুবু বিহি ইলমা এর দ্বারা উদ্দেশ্য হলো দিন শিখবে ইমান শিখবে কালিমা শিখবে নামাজের মাসাইল শিখবে দোয়া দরুদ শিখবে প্রাথমিক পর্যায়ের মাসাইলগুলো জানবে আল্লাহ রসুল বলেন সাহাল আল্লাহু বিহি তরিকান ইলাল জান্না আল্লাহ তবার ওয়া এই আমলের বদৌলতে তার জান্নাতের পথকে সুগম করে দেয় এই হাদিস প্রমাণিক অনেক হাদিস আছে অনেক হাদিস আছে আর একটা ঘটনাও আছে হজরত উমর রাজি আল্লাহ তালুর শাসনামলের কথা আর কি হজরত উমর খলিফাতুল মুসলিমিন রাজি আল্লাহ তালান উনি রানিং খলিফার এক লোক সামদেশ থেকে আসছে মদিনায় উনি মদিনাতেই বসা আছেন তো হজরত ওমর রাজি আল্লাহ তালু আগন্তককে জিজ্ঞাসা করেছেন যে বাবা তুমি কেন এসেছো সামদেশ থেকে ওই সময় সামদেশ থেকে মদিনার দূরত্ব এক মাসের দূরত্ব পায়ে হেঁটে চলতে হতো এক মাস পায়ে হেঁটে আসছে সামদেশ থেকে মদিনায় তৎকালীন যুগে তো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না মক্কা থেকে মদিনায় তো এগারো দিন থেকে বারো দিন লাগতো মক্কা থেকে মদিনায় হজরত ওমর রাজি আল্লাহ বললেন তুমি কি জন্য এসেছো উনি বললেন যে আমি এই জন্য এসেছি যে রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম নামাজের মধ্যে তাসাহুদ কিভাবে পড়তেন ওই জিনিসটা শেখার জন্য এসেছে নামাজের মধ্যে তাসাহুদ লাগে কিনা তাসাহুদ ছাড়া কি নামাজ হবে তাসাহুদ ছাড়া নামাজ হবে না তাসাহুদ মানেই হলো আত্মাহিয়াতু এই আত্মাহিয়াতু শেখার জন্য সামদেশ থেকে মদিনা আসছে পায়ে হেঁটে এক মাসের পথ অতিক্রম করে হজরত উমর রাজি আল্লাহ তালানু যখনই এটা শুনছেন মা আসলে তারা আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালা আল্লাহওয়ালাদেরকে চিনে যে স্বর্ণকার হয় সে স্বর্ণকে চিনে যে কোনোদিন স্বর্ণ দেখে নাই সে স্বর্ণ চিনবেও না হজরত উমর রাজি আল্লাহ তালানু তার কথা শুনে তার জোবানের এই কথা শুনে যে আমি তো শেখার জন্য এসেছি হজরত উমরের দিলের মধ্যে বড় প্রভাব বিস্তার করেছে উনি কেঁদে ফেললেন সাথে সাথে কিতাবে লেখছে উনি এতটুকু কাদা কাঁদলেন যে কাদার কারণে চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজায় ফেললেন এক পর্যায়ে কাঁদার পর শেষে গিয়ে বললেন আল্লাহি ইন্নি মিনাল্লাহ আল্লাহ ইউআজিবাকা হাদিসের মধ্যে আছে সই হাদিস হজরত উমর আল্লাহ কসম করে বললেন যে আমি কসম করে বলছি আল্লাহ তালার রহমতের প্রত্যাশী হয়ে বলছি রহমতের উপরে ভরসা করে বলছি তোমার মতো লোককে আল্লাহ তালা জাহান নাম দিয়ে আজাব দিবেন না তার মানে কি আল্লাহ তালা তার জান্নাতের পথকে সুগম করে দিবে এটা হজরত ওমর বলছেন হজরত ওমর কেন বলছেন ওই হাদিসের কারণেই বলছেন হজরত ওমর রাজি আল্লাহ জিব্বা এটা সাধারণ জিব্বা না উনি জিব্বা দিয়ে যা বলতেন আল্লাহ তালা সেই মোয়াফেক ওহিন হাজির করতেন সাধারণ জিব্বা না এটা এই জন্য ভাই আমরাও যদি দিন শেখার জন্য আজকে ইজতেমা আমরা আসছি ইজতেমা আসার উদ্দেশ্য কি আসলে উদ্দেশ্য হলো একটা ফিকির পাদা করার আল্লাহ তালা আমাদের মাঝে যে তলব দিয়েছেন ফিকির দিয়েছেন ওই ফিকিরকে কাজে লাগানো ফিকির তো আল্লাহ তালা দিয়েছেন এটা আল্লাহ তালা নেমত আমরা পাইছি এই তলব আর ফিকিরকে কাজে লাগানো আর কি কাজে লাগে এখান থেকে আল্লাহ রাস্তায় বের হওয়া দিন শেখার জন্য বের হওয়া ইমান শেখার জন্য বের হওয়া আমার কদম আল্লাহ রাস্তায় পড়ুক আমার কদম আল্লাহ রাস্তায় পড়ুক এটা চাওয়া জীবনে যারা এই রাস্তায় যায় নাই তারা আসলে কিছুই শিখতে পারে নাই জানতে পারে নাই যারা গিয়াছে তারা এই রাস্তার মোজা বুঝছে যেখানে কি আছে আসলে দিনের কাজ এরকম ভাবে করে শিখতে হয় যা শিখতে হয় মেহনতের দ্বারা শিখতে হয় দুনিয়া এমনি এসে যায় আল্লাহ তালা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রসুল কোরআন হাদিসের মধ্যে দুনিয়ার জন্য মেহনতের কথা বলেননি দুনিয়া তকদিরে যা আসায় সেই যাবে দুনিয়া বাকাদরে মোকাদ্দার তকদিরে যা আসায় সেই যাবে একজন যদি সারা দিন গাধার মতো খাটে তারপর ওইটাই ভাগ্যে আসবে যেটা তকদিরে আসে আর আরেকজন অল্প কিছু খাটতেছে অল্প কিছু তার নসিবে ওটাই আসবে যেটা তার দিনে আছে আর আখেরাতের ব্যাপারে আল্লাহ তালা কোরআন এর মধ্যে এবং নবী হাদিসের মধ্যে মেহনতের কথা বলছেন ভাই মেহনত করতে হবে আখেরাতে আমার আপনার মেহনতের বদৌলতে আখেরাতে আল্লাহ তালা আমার আপনার জন্য ফাসলা করবে মেহনতের বদৌলতে আল্লাহ তালা বলে নমাং যা হাদা ইউজা ইউজাহিদুল ইনফসি যারা দিনের জন্য মেহনত করবে মুজাহাদা করবে দিনের জন্য কদম ফেলাবে দিনের জন্য হাত পা মারবে সে নিজের লাভের জন্য করলো নিজের কল্যাণের জন্য করলো আল্লাহ তালার কোনো লাভ লোকসান নেই আল্লাহ বিশ্ববাসী থেকে এবং বিশ্ববাসীর এবাদত থেকে মোকাফিকহীন আল্লাহ তালার প্রয়োজন নেই সেই জন্য এই দিনের জন্য মেহনত করতে পারা এটা বহুত বড় সফলতা বহুত বড় সফলতা আমার আপনার দুনিয়ার জগতের জন্য আখেরাতের জগতের জন্য এই জন্য এই মেহনতের একটা জজবা বানিয়ে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্যই এই ইজতেমার এই ইজতেমার উদ্দেশ্য এমন না যেখানে আসলাম এখানে কিছু ঘোরাঘুরি করলাম এরপরে চলে গেলাম না এমন উদ্দেশ্য না এই ইজতেমার উদ্দেশ্যই হলো ইজতেমা থেকে আল্লাহর রাস্তায় বের হওয়া আসলে জান আর মাল আমার আপনার জান আর মাল এর সঠিক ব্যবহার শিক্ষা করা আল্লাহ তালা তো ওয়াদা করেছেন ইন্নাল্লাহ হাস্তার মিনাল মুমিনিন আংফুসাহুম আমওয়ালাহুম আহমুল জান্নাহ হে বান্দা তোমাকে আমি মুমিন বানাইছি ইমান তোমাকে আমি দিয়েছি তোমার জন্য আমি সুসংবাদ দিলাম তোমার জান আর মালকে যদি আমার রাস্তায় যদি তুমি ব্যয় করো আমি এই জান আর মালকে খরিদ করে নিলাম আল্লাহ তালা মমিনের জান আর মালকে খরিদ করে নিয়েছে কিন্তু খরিদ করে নেওয়ার পরও আল্লাহ তালা আমাদের কাছে রাখছেন যে তুমি এটা আমার দেওয়া রুটিন অনুযায়ী ব্যবহার করো আল্লাহ তালা আমাদের হায়াতের সময় যতদিন দিচ্ছেন এটাকে জান বলা হয় এটাকে জান এই জানের সময় তার মানে হায়াতের সময় আর আমাদের মালটাকে যদি আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করে যদি দিন শেখার জন্য ইমান শেখার জন্য দিন শেখার অনেক কিছুই আছে যারা আলেম ওলামা তাদের জন্য দায়িত্ব যে আখেরি নবীর আখেরি উম্মত হিসেবে এটা অন্যের কাছে পৌঁছানো আর এই জন্য সকলেরই দায়িত্ব এটা এই জন্য আমাদের জান এবং মালকে আল্লাহর দেওয়া রুটিন অনুযায়ী আমরা যদি মেহনতের সহিত মোজাহাদার সাথে যদি ব্যয় করি প্রয়োগ করি আল্লাহ তালা যে আমাদের জান আর মাল ক্রয় করার যে ওয়াদা করেছেন সেটাকে আল্লাহ তালা বাস্তবায়ন করে আমার আপনার জন্য জান্নাতের ফয়সলা আল্লাহ তালা করে দিবেন এই জন্য আমরা আমাদের জান আর মালকে সঠিক পন্থায় আল্লাহর দেওয়া রুটিন অনুযায়ী ব্যয় করতে আমরা সকলেই রাজি আছি তো ভাই আসলে ইজতেমার উদ্দেশ্য এটাই ভাই এই উদ্দেশ্য যদি কেউ লালন করে এই ইজতেমার উদ্দেশ্যকে লালন করে যদি ঘরেও থাকে আল্লাহ তালা তাকে ওই ইজতেমার সমতুল্যই সোয়াবদান করবে আর আরেকজন যদি ইজতেমা আসছে ঠিক কিন্তু এই উদ্দেশ্য অন্তরের মধ্যে সে লালন করে নাই সে বুঝে নাই যে ইজতেমার উদ্দেশ্য কি বুঝে নাই তাহলে ইজতেমায় আসা না আসা সমান হয়ে যাবে এই জন্য ভাই আল্লাহ রাস্তার ধুলা পায়ে লাগা এটা যে কত বড় গণিমত কত বড় মূল্য রাখে এটার বর্ণনা দেওয়া সম্ভব নয় অল্প সময়ে আরেকটি ঘটনা আছে হজরত আবুকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হজরত আবুকর সিদ্দিক আল্লাহ তালন নবীদের পরেই যার আসন উনি যখন খলিফা হইলেন খলিফা হওয়ার পর উসামা তুমনু জায়দের নেতৃত্বে একটা জামাত এরকম আল্লাহ রাস্তায় ছিলেন তো পাঠানোর সময় উসামা তুমনু জায়দ উনি আমির ছিলেন ওনাকে হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ বিদায় দিচ্ছিলেন কোনো জামাতকে পাঠানোর সময় বিদায় দেওয়া হয় এই বিদায় দেওয়ার সময় হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ পায়ে হেঁটে যাচ্ছিলেন আর উসামা তুমনু জায়দ একটা যানবাহনের পিঠে শোয়ার ছিলেন এক পর্যায়ে উসামা তমনু জায়দ বললেন যে হে আমিরুল মুমিনিন এটা কেমনে হয় যে আপনি আমিরুল মুমিনিন আপনি পায়ে হেঁটে যাবেন আর আমি যানবাহনের পিঠে সোয়ার থাকবো এটা হয় না হয়তো আমিও নামবো অথবা আপনিও সোয়ার হন তখন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ একটা কথা বলেছিলেন খুব দামি কথা এটা আমাদের জন্য সারা জীবনের জন্য এটা স্মরণ রাখা চাই সেটা হল আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বললেন যে হে উসামা তুমি যানবাহনের পিঠেই থাকো আমি পায়ে হেঁটে যাব কিছুক্ষণ সময় পায়ে হেঁটে গিয়ে আল্লাহর রাস্তার ধুলাবালি আমার গায়ে লাগাইতে চাই এই ধুলাবালি সাধারণ ধুলাবালি না এই ধুলাবালি আখেরাতে আমি আমার নাজাতের জরিয়া মনে করি এই জন্য ভাই আমরা যারা এসে গেছি আল্লাহ তালা আমাদেরকে আনছেন আমাদের বুদ্ধি আর চালাকির দ্বারা আসি না এখন আমাদেরকে একটু হিম্মতের সাথে নাম লেখানো আল্লাহ রাস্তার জন্য প্রস্তুত হওয়া তৈয়ার হওয়া যান মাল তো নিয়েই আসছি আমরা উভয়টা নিয়েই আসছি এখন খালি একটু বের হওয়ার এই ইজতেমা থেকে বের হতে পারলে এটা সবচেয়ে বড় কামিয়াবি সবচেয়ে বড় সফলতা এই সমস্ত মুসলমানদের দোয়া পাওয়া যাবে আল্লাহ রসুল বিদায় হজ্জে সাহাবাহিক দায়িত্ব বুঝায় দিয়েছেন এই ইজতেমা থেকেও দায়িত্ব বুঝায় দেওয়া হয় তো কোটি কোটি মানুষ সেখানে এরকম সাক্ষী হয়ে থাকবে আপনারা আমরা বাইর হব এই বাইর হওয়াটা আল্লাহর রাস্তায় বাইর হওয়াটা হবে ফেরেস্তারা সাক্ষী থাকবে আমার আপনার জন্য সকলেই দোয়া করতে থাকবে এই জন্য ইজতেমা থেকে বাইর হওয়াটা এটা হলো সবচেয়ে বড় সফলতা আল্লাহ রসুল বিদায় হজ্জের ভাষণে এই দায়িত্ব বুঝায় দিয়েছিলেন এই ইজতেমা থেকেও দায়িত্ব বুঝায় দেওয়া হয় এই ইজতেমার উদ্দেশ্য হল এই দায়িত্ব বুঝায় দেওয়া এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম যেহেতু আখেরি নবী আমরা আখেরি নবীর আখেরি উম্মত আখেরি উম্মত মানেই হলো একটা দায়িত্ব আর এই দিন তো চলবে না ভাই দিন তো চলবে কেমন পর্যন্ত দিন চলবে এখন আমরা আখেরি উম্মত আমরা যদি এই দায়িত্ব পালন না করি এই দিন কিভাবে টিকবে কিভাবে চলবে এই জন্য আল্লাহ তবরকাত আল্লাহর দয়ার মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে তলব দিয়েছেন ফিকির দিয়েছেন হেদায়তের পথকে সুগম করেছেন এজন্য আমরা যদি একটু মেহনত করি একটু যদি মুজাহাদা করি আমার আপনার মুজাহাদার মাধ্যমে আল্লাহ তবরকাত আলা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হেদায়তের ফাসলা করবেন হ্যাঁ। সাহাবাই কেরামকে আল্লাহ তালা এক একজন সাহাবিকে লক্ষ লক্ষ মানুষের হেদায়তের জরিয়া বানাইছিলেন মাধ্যম বানাইছিলেন এখনো সেই পথ খোলা আছে আমরা যদি মেহনত করি প্রত্যেকটি মানুষের মাধ্যমে আল্লাহ তালা অগণিত অসংখ্য মানুষের হেদায়তের ফাঁসলা আল্লাহ তালা করতে পারে হেদায়তের মাধ্যম হওয়া এটা হলো সবচেয়ে বড় জিনিস আমি নিজেও হেদায়তওয়ালা হব আরো অনেক অনেক মানুষের হেদায়তের মাধ্যম হইতে পারবো তখন আল্লাহ তালা আমার আপনার এরকম জান্নাতে যাওয়াটা এবং জান্নাতের মধ্যে প্রমোশনের ব্যবস্থাটা আল্লাহ তালা সহজ করে দিচ্ছে হ্যাঁ। এই জন্য এই কাজ করতে রাজি আছি তো ভাই আমরা সকলে হ্যাঁ। ভাই বয়ান এখানে উদ্দেশ্য না এখানে উদ্দেশ্য হল তাস্কিল এই জন্য আমাদের বড়রা এসেছেন মুরব্বীরা এসেছেন আমাদের বড়দের মাধ্যমে আমরা তাস্কিল হয়ে যাই ভাই তাস্কিল হওয়াটাই হলো বড় কথা এই কাজের উদ্দেশ্য আমাকে আপনাকে জেহেনের মধ্যে নিতে হবে মাথার মধ্যে নিতে হবে দিল দেমাগের মধ্যে বসাইতে হবে মৃত্যু পর্যন্ত এই কাজকে ধরে রাখতে হবে জীবনের অজিভা বানাইতে হবে জীবনের অজিভা যদি আমি আপনি বানাই দিল দেমাগের মধ্যে যদি এই ফিকরাটাকে বসায় নিই তাহলে আমার আপনার জন্য চলা সহজ আছে এই জন্য আল্লাহ রাস্তার কদম কোন কোন কোন কোন ভাই দিতে রাজি আছি ভাই আল্লাহ রাস্তার জন্য দিন শেখার জন্য ইমান শেখার জন্য কদম রাজি আছি ভাই একটু বলি আর কি ভাই